সকল প্রশংসা মহান রাব্বুল আলমিনের জন্য যার অশেষ মেহরবাণীতে বুখারি শরীফের মোট ছয়টি খণ্ডের বঙ্গানুবাদের অডিও ভার্সন সমাপ্ত করা সম্ভব হয়েছে বঙ্গানুবাদের জন্য তাওহিদ প্রকাশনীর বুখারি শরীফ কিতাবখানা চয়ন করা হলো হাদিসের এই অডিও ভার্সনটি সাধারণ মুসলিমদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই সংকলন করা হয়েছে বহু চেষ্টা ও সাধনা সত্ত্বেও অনুবাদ রেকর্ডিংয়ে ত্রুটি থাকা বিচিত্র কিছু নয় যে কোনো ভুল পরিলক্ষিত হলে বিজ্ঞ শ্রোতা সমাজ তা দৃষ্টি আকর্ষণ করে প্রচার করা এবং শুধরিয়ে নিলে কৃতজ্ঞ থাকব মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন তার উত্তম নামসমূহ এবং সর্বোচ্চ গুণাবলীর মাধ্যমে এই আমল তারই জন্য খালেজ করে নেন আর এর দ্বারা যেন তিনি সবাইকে জীবনে ও মরণে উপকৃত করেন আর যে ব্যক্তি এই হাদিসগুলো প্রচারের কারণ হবে তাকেও যেন তিনি উপকৃত করেন নিশ্চয়ই তিনি অতি পবিত্র এর অভিভাবক ও এর উপর ক্ষমতাবান